قولي আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আজকে জুমার দিন জুমার খুদ্বার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি প্যারা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তালা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন আজকের জুমার খুদ্ায় আমাদের আলোচনার বিষয় যে সমস্ত মৌলিক শিক্ষাগুলোর উপর ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত ইসলামী সমাজ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত তার মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের সম্মান এবং মানুষের জীবনের গুরুত্ব ওর আনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন তিনি হুকুম দিচ্ছেন যে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতি হাররামাল্লাহ তোমরা হত্যা করো না আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন ওয়ালা তাকতুলুন নাফ তোমরা এমন ব্যক্তিকে হত্যা করো না এমন ব্যক্তিকে হত্যা করো না আল্লাহ হাররম আল্লাহ যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন সেই কোন মুসলমান সে হত্যার মতো এরকম কঠিন অপরাধের মাঝে জড়াবে না মুসলমানদের যে সমাজ গড়ে উঠবে সেই সমাজের মাঝে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে আক্রমণ করবে তাকে হত্যা করবে এই ধরনের জঘন্য অপরাধ হবে না ইসলামী রাষ্ট্রের মাঝে রাষ্ট্রের নাগরিক মুসলমানদের রাষ্ট্রে রাষ্ট্রের নাগরিক সে আইন হাতে তুলে নিবে না সে অস্ত্র হাতে তুলে নিবে না এবং হত্যার মতো এবং গুরুতর অপরাধের মাঝে জড়াবে না এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ হুকুম প্রত্যেকটা মুসলমানের মাঝে মানব হত্যা নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা এটা যে একটা গুরুতর অপরাধ এই শিক্ষা থাকতে হবে এই অনুভূতি থাকতে হবে যে মানব হত্যা করা মহাপাপ প্রত্যেকটা পরিবার তার সন্তানকে এই শিক্ষায় গড়ে তুলবে প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা সমাজ তার আগামী দিনের প্রজন্ম তার প্রত্যেকটা নাগরিককে এই শিক্ষায় গড়ে তুলবে যে মানুষকে হত্যা করা এটা মহাপাপ এটা গুরুতর অপরাধ এই মূলনীতির উপর ভিত্তি করে আইন তৈরি হবে ইসলামী রাষ্ট্রের আইন তৈরি হবে এই মূলনীতির উপর ভিত্তি করে কেউ যদি অন্যায়ভাবে কেউ যদি আইনকে হাতে তুলে নেয় কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি হত্যা করে রাষ্ট্রের আইন থাকবে তাকে শাস্তি প্রদান করার জন্য রাষ্ট্র আইন তৈরি করবে ইসলাম এ শিক্ষা দিতে চায় এবং শিক্ষার দ্বারা এটা হলো উদ্দেশ্য যে প্রত্যেকটা মানুষের অন্তরে যেন অন্যের প্রাণের প্রতি মর্যাদা বোধ জাগ্রত হয় শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে শিক্ষা ব্যবস্থাটা এমনভাবে গড়ে তুলতে হবে যেন প্রত্যেকটা মানুষ এ শিক্ষা পায় যে অন্যের প্রাণের প্রতি মর্যাদা বোধ সম্মান বোধ এটা যেন প্রত্যেকটা শিক্ষার্থীর মনের মাঝে এটা যেন বদ্ধমূল হয় প্রত্যেকটা মানুষ যেন অন্যের বিপদে অন্যের প্রাণের হেফাজতে সাহায্যকারী হয় সহানুভূতিশীল হয় কোনো ব্যক্তিকে যদি অসহায় অবস্থায় দেখে কারো বাড়িতে আগুন লেগে গেছে তারা সেখানে বিপদগ্রস্ত হচ্ছে বানের পানিতে কেউ বিপদগ্রস্ত হচ্ছে তো শিক্ষাটা থাকতে হবে এমন যে শিক্ষাই যেন তার মাঝে অনুভূতি তৈরি করে তার মাঝে মমত্ব বুধ জাগ্রত করে তাকে অসহায়ের পাশে দাঁড়াতে তাকে যেন জাগ্রত করে ইসলামী শিক্ষার এটা একটা মৌলিক উদ্দেশ্য ولا تقتلوا النفس التي حرم الله আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন তোমরা তাকে হত্যা করো না আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন তোমরা তাকে হত্যা করো না এটা একটা শিক্ষা বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন তিনি বর্ণনা করেন সুরায় মাঈদার মাঝে যে যে অন্যায় ভাবে কাউকে হত্যা করল যে ব্যক্তি আইনকে হাতে তুলে নিল আর অপর কাউকে হত্যা করলো সে হল মানুষ সমাজের মাঝে এমন এক ব্যক্তি যে তার অন্তরে মানুষের জীবনের প্রতি মমত্ব বোধ নাই তার কাছে জীবনের কোনো দাম নাই তাই সে আসলে শুধুমাত্র একজন ব্যক্তিকে হত্যাকারী না সে শুধুমাত্র একজন ব্যক্তির দুশ্মন না সে পূর্ণ মানবতার দুশ্মন কিভাবে সে পূর্ণ মানবতার দুশ্মন কারণ তার এই চেতনা তার এই স্বভাব যদি প্রত্যেকটা মানুষের মাঝে থাকত তাহলে পৃথিবীটা মানুষের বসবাসের উপযোগী থাকত না কোরআন বলতেছে আন্নাহু মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি فكأنما قتل الناس جميعا أنه من قتل نفسا بغير نفس যে ব্যক্তি নিরপরাধ কোন ব্যক্তিকে হত্যা করল মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন ব্যক্তিগত আক্রোশে ব্যক্তিগত বিদ্বেষে শত্রুতায় যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করল যাকে হত্যা করার বৈধতা তার নাই অনুমতি তার নাই যে ব্যক্তি জমিনের মাঝে বিশৃঙ্খলা তৈরি করল অস্থিরতা তৈরি করল সমাজের মাঝে তার অপতৎপরতার কারণে এমন অস্থিরতা তৈরি হলো যে মানুষ তার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছে সেরকম ত্রাসের রাজত্ব কায়েম করল যে মানুষ তার জীবনকে জীবনের ব্যাপারে ভয় পাচ্ছে তো কোরআন বলতেছে কোনো ব্যক্তি যদি এমন অবস্থা তৈরি করে অথবা কোনো ব্যক্তিকে হত্যা করে ফেলে তাহলে ফাঁকা আন্নামা নাস ফাঁকা আন্নামা নাস দেখো এই ব্যক্তি একজন ব্যক্তিকে হত্যা করে নাই সে কেমন যেন সকল মানুষকেই হত্যা করে ওমান আহিয়াহা فكأنما أحيا الناس جميعا ومن أحياها আর অন্য একজন ব্যক্তি যে তার ক্রোধ তার শত্রুতা তার ব্যক্তিগত বিদ্বেষ সবকিছুই আছে কিন্তু সে আল্লাহর ভয়ে জবাবদিহিতার ভয়ে বিচারের ভয়ে সে অপর ব্যক্তিকে হত্যা করার মতো অপরাধ থেকে বেঁচে থাকলো সে হত্যার মতো সিদ্ধান্ত গ্রহণ করল না সে নিজেকে নিয়ন্ত্রণ করল فكأنما أحيا الناس আল্লাহর কোরআন বলতেছে এ হলো এমন ব্যক্তি তার মাঝে মানুষের জানের প্রতি মমত্ব বোধ আছে মানুষের জানের প্রতি তার মাঝে সম্মান আছে সে এই ব্যক্তিকে হত্যা করল না শুধু তা না সে কেমন যেন প্রত্যেকটা মানুষের জীবনকে বাঁচিয়ে দিল এর কাছে সব মানুষের জীবন নিরাপদ যে হত্যা করতে জানে তার কাছে কারো জীবনের নিরাপত্তা নাই তার কাছে প্রত্যেকটা মানুষের জীবন অনিরাপদ প্রত্যেকটা মানুষের জীবন হুমকির মুখে ইসলামের শিক্ষা যে মানুষের জীবন এটা অনেক দামি সম্পদ এবং প্রত্যেকটা মানুষের যে জীবন প্রত্যেকটা মানুষের যে আয়াত এটার মালিক হলেন আল্লাহ প্রত্যেকটা মানুষের হায়াতের মালিক কে আল্লাহ হলেন প্রত্যেকটা মানুষের হায়াতের মালিক তার জানের মালিক আমার নিজের এই জানের মালিক আমি নিজে না এরকম কোন ব্যক্তি তার নিজের জীবনের মালিক না একজন ব্যক্তি যদি নিজেকেও হত্যা করে ইসলামে এটা এমন অপরাধ অন্য ব্যক্তিকে হত্যা করা যেমন অপরাধ নিজেকে হত্যা করাটাও ঠিক তেমনই অপরাধ কারণ কোনো মানুষ তো তার নিজের প্রাণের মালিক না যে আমার ইচ্ছা হলো আমি খতম করে দিলাম যে আমারই প্রাণ আমারই জান আমার ইচ্ছা হল আমি এটাকে খতম করে দিলাম এ মালিকানা কাউকে দেওয়া হয়নি বা কোনো ব্যক্তির যান আমার ইচ্ছা হলো আমি খতম করে দিলাম যে তাকে আর এই সমাজে আমি বাঁচতে দিব না এ সমাজে তাকে বাঁচতে দেয়া না দেয়ার মালিককে আল্লাহ যতদিন চান ততদিন এ সমাজের মাঝে সে বাঁচবে এটা তার অধিকার আমি তাকে মেরে ফেলার কে আমি তাকে হত্যা করার কে কারণ তার এই জানটা কার দেয়া আল্লাহ তাকে হায়াত দিচ্ছেন মালিক যেহেতু আল্লাহ একজন ব্যক্তি তার নিজের জীবনকে খতম করা তো দূরের কথা একজন ব্যক্তি তার নিজের জীবনকে তার সময়কে অনুপযোগী কাজে ব্যবহার করাও ইসলামে নিষেধ যে তুমি যা খুশি তাই করতে পারবা না তোমাকে যা খুশি তাই করার জন্য তোমাকে এই জীবন দেওয়া হয় নাই মালিক তোমাকে যেমন খুশি তেমন ভাবে এটাকে ব্যবহার করার জন্য এটা তোমাকে দেন নাই ভালো হোক মন্দ হোক সচ্ছলতা হোক দারিদ্রতা হোক তোমাকে এই হালের মাঝে এই অবস্থার মাঝে তোমাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে তুমি এখান থেকে পালিয়ে কোথায় যাবে আত্মহত্যাটা অনেক বড় অপরাধ ইসলামে অসচ্ছলতার কারণে দারিদ্রতার কারণে বিপদের কারণে লাঞ্ছনার কারণে বা নিজের এমন কোন কর্মের কারণে যে কর্মের কারণে কুসনকালি পড়ছে এজন্য আমি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিলাম এই সুযোগ তো নাই কারণ পালিয়ে যাওয়ার তো কোনো জায়গা নাই হাজির শাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই একটা ঘটনা বর্ণনা করতেন যে গ্রামে খুব ঘন ঘন চুরি হয় আজকে এর ঘরে চুরি হয় তো কালকে আরেকজনের ঘরে চুরি হয় তো চুরির জ্বালায় পূর্ণ গ্রামবাসী অতিষ্ঠ তো এই গ্রামবাসী পাহারার ব্যবস্থাপনা করুন তো পাহারাদার যখন ব্যবস্থা করলো তো একদিন চুর ধরা পড়ল তো চোর যখন চুরি করতেছে তো পাহারাদাররা চিৎকার দিতে চোর চোর সব ঘুম থেকে ওইটা চোর ধরার জন্য ঘর থেকে বেরিয়ে তো জীবনকে বাঁচানোর জন্য চোরও তার সর্বশক্তি নিয়োগ দিছে তো চোর সামনে দৌড়াচ্ছে পিছনে পূর্ণ গ্রামবাসী দৌড়াচ্ছে মধ্যরাত্রে তো চোর যে কোথাও আশ্রয় নিবে এমন কোন জায়গায় খুঁজে পেতেছেন এই বিপদ থেকে তো তার বাঁচতে হবে গ্রামবাসী আজকে যদি তারে পায় তারা তো রাস্তা রাখবে না আর গ্রামবাসী সিদ্ধান্ত নিতে যে ওরে আর আমরা নিজেরা পিটামু না ওরে থানায় দিব থানার পুলিশে গিরায় গিরায় বাড়ি দিবে ওরে পঙ্গু করে ফেলবে এইবার আর রক্ষা নাই আমরা ধৈর্য এইবার আর নিজেরা কিল গুছিয়ে দিব না এবার থানায় ধরা যাবে তো চোর তো আশ্রয় নেওয়ার কোনো জায়গায় পাচ্ছে না দৌড়াতে দৌড়াতে এক ঘরে দেখছে যে দরজা খোলা ও চিন্তা করছে এখানে ঢুইকে দরজা মেরে দিব বেঁচে যাও দৌড় দিয়ে যে ঢুকছে ঢুইকে দেখে এটা তো থানা এবং থানার মাঝে তার ছবি দেওয়া যে দশ হাজার টাকা পুরস্কার এই চুর রেজে ধরে দিতে পারবে তো থানার পুলিশ ওর চেহারা দেখাই আর ওই ছবির সাথে মিলে আছে পায়ে গেছে তো দুনিয়ার এ লাঞ্ছনা দুনিয়ার এ কষ্ট এ কষ্ট থেকে বাঁচার জন্য যে ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত গ্রহণ করছে সে যাচ্ছে কোথায় আত্মহত্যা তো এরকম একটা অপরাধ এই অপরাধটা একজন ব্যক্তি করার পর তারা তৌবা করারও কোনো সুযোগ থাকে না তার আর ক্ষমা চাওয়ারও কোনো সুযোগ থাকে না তার আর অনুতপ্ত হওয়ারও কোনো সুযোগ থাকে না যেন ভুল করছি কারণ মানুষ তো পাপ করার পরে মনে করে যে পাপটা ভুল হয়েছে এতটুকু অনুভূতি তো মনের মাঝে জাগ্রত হয় আর এই অপরাধটা এমন একটা অপরাধ এই অপরাধের সাথে সাথে মৃত্যু আর এই অপরাধের পর এই অপরাধ থেকে ফিরে আসার সুযোগটা পর্যন্ত থাকে এটা একটা ইসলামের মৌলিক বিধান যে ইসলাম এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চায় এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় প্রত্যেকটা মুসলমানকে এই শিক্ষা দিতে চায় প্রত্যেকটা পরিবারের মাঝে এই শিক্ষা এই পরিবেশ তৈরি করতে চায় যেন প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা মুসলমান হত্যার মতো এমন মানবতা বিরোধী অপরাধ থেকে মুক্ত হয় কারণ হত্যাকারী মানবতার দুশ্মন সে মানুষের দুশ্মন এবং সকল মানুষের সে দুশ্মন ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ইসলামের হুকুম যে আল্লাহ যাকে হত্যা করা হারাম করে দিয়েছেন তোমরা তাকে হত্যা করো না আল্লাহ বলতেছেন তার ঠিকানা হল চিরদিনের জন্য জাহান্নাম উহু নাম তার ফলাফল হল তার শাস্তি জাহান নাম খালিদান ফিহা চিরদিনের জন্য জাহান মানুষকে হত্যা করা এটা এমন বড় অপরাধ যার শাস্তি হল চিরদিনের জন্য জাহান্নাম আলাইহি এবং কোরআন বলতেছে কোন মমিন ব্যক্তিকে হত্যা করা এটা এমন একটা অপরাধ আলাইহি যে এমন ব্যক্তির উপর আল্লাহর গজব সবসময় অবতীর্ণ হয় হত্যাকারী ব্যক্তির উপর আল্লাহর গজব অবতীর্ণ হয় হত্যা করাটা এটা এমন একটা অপরাধ যে হত্যাকারী ব্যক্তির উপর আল্লাহর লানত কয়েকটা শব্দ একটা হলে চিরদিন তার জাহান নামে থাকতে হবে যে ব্যক্তি কোন মানুষকে হত্যা করবে আল্লাহর সিদ্ধান্ত যে সে থাকবে জাহান নাম কতদিন আল হলুদ ফিহা কোরআনের কথা আল্লাহ কোরআনে একটা বলছেন আরেকটা করবেন এটা মনে করার সুযোগ আছে আল্লাহ বলছেন এটা কিন্তু এটা করবেন না এটা মনে করার সুযোগ আছে তাহলে কোরআনের প্রতি তো বিশ্বাসই হইল বিশ্বাস তো এটা করতে হবে আল্লাহ কোরআনে যা বলছেন তাই করবে আল্লাহ নিজেই কোরআনে বলতেছেন জালিকাল কিতাব এটা এমন একটা কিতাব লারইবা ফিহি এতে আমি যা বলছি তাই করব কোনো সন্দেহ নাই তুমি সন্দেহ করো না তোমরা যদি সন্দেহ করো তাহলে ভুল হবে লা রাইবা পিহি কোনো সন্দেহ নাই এটা কোরআনের উপর প্রথম বিশ্বাস যে আল্লাহ কোরআনে যা বলছেন তাই করবে এর মাঝে সন্দেহ করা জায়েজ নাই এর মাঝে সন্দেহ করলে ইমান থাকে না ইমান মানেই হইল এটা বিশ্বাস করা যে আল্লাহ যা বলছেন তাই করবে কোরআনের প্রতি বিশ্বাস হল এই কথা বিশ্বাস করা আল্লাহ কোরআনে যা বলছেন তাই করবে এই বিশ্বাস আমাদের নিজেদের কি করতে হবে এই বিশ্বাস আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে আমার পরিবারকে শিক্ষা দিতে হবে যে কোরআন হল আল্লাহর সেই কালাম আল্লাহর সেই কথা এটা মিথ্যা না আল্লাহ কোরআনে মিথ্যা কথা বলেন নাই আল্লাহ কোরআনে যেটা বলছেন সত্য কথা বলছেন যা করবেন তাই বলছেন আল্লাহ এমন না একটা বলছেন আরেকটা করবেন কোরআন বলতেছে যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো ব্যক্তিকে হত্যা করবে জাহান্নাম তার ঠিকানা হলো জাহান্নাম খালিদান চিরদিনের জন্য জাহান্নাম ওয়াল গজব এবং সে এমন ব্যক্তি যার উপর আল্লাহর গজব অবতীর্ণ হইতেছে আমরা দোয়া পড়ি না আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের থেকে আমাদেরকে হেফাজত করেন যাদের উপর আপনার গজব অবতীর্ণ হয় আল্লাহ যাদের উপর আপনার গজব আমাদেরকে তার অন্তর্ভুক্ত করবেন না আল্লাহর গজব কাদের উপর যারা কোনো ব্যক্তিকে হত্যা করে অন্যায় ভাবে হত্যা করে তাদের উপর আল্লাহর গজব দেখেন এই আয়াত দ্বারা এটা উদ্দেশ্য আমাদেরকে এই কথা বলা উদ্দেশ্য যে মানুষের জীবন মানুষের জান এটা অনেক দামি সম্পদ এবং মানুষের জীবনের মালিক কে উত্তর দেন আমি খতম করে দেওয়ার কে একটা মানুষ খারাপ হোক একটা মানুষ ভালো হোক আইন হাতে তুলে নেওয়ার অধিকার এটা অন্য কারো নাই আল্লাহ কাউকে দেন নাই আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতাটা আল্লাহ অন্য কোন ব্যক্তিকে কোন গোষ্ঠীকে দেন নাই দেখেন ইসলাম হলো এমন একটা ধর্ম যেই ধর্মের শিক্ষা হল যে অপর মমিন ব্যক্তির সাথে তোমার সম্পর্ক হলো ভাইয়ের সম্পর্ক সম্পর্কের তাকাজা হল মোহাব্বত সম্প্রীতি এমন কোন কাজ করা যাবে না যে কাজের দ্বারা সম্প্রীতি নষ্ট হয় তাই দেখেন ইসলাম এমন একটা ধর্ম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ইসলামের অনুসারী করেছে শুক্রিয়া আদায় করা উচিত না যেই ধর্মে গিবত করাটা কবিরা গুণা ইসলাম এরকম একটা ধর্ম গিবত মানে কি আপনার অপর কোন ভাই যেই দুষে দুষ্ট তার আলোচনা করা একজন ব্যক্তি সে একটা অন্যায় কারি আসলে সে অন্যায় করছে লোকটা আসলেই খারাপ তার স্বভাব খারাপ আপনি ওই তার খারাপ স্বভাবের আলোচনাটাই আমার সাথে করলেন হুজুর তার স্বভাব খারাপ অমানুষ ভালো না কি সে কি করছে এই করছে আসলেই সেইটা করছে সত্য কথা আপনি সেই সত্য কথার আলোচনা যে আমার সাথে করলেন এটা যদি সে শুনে সে কষ্ট পাবে সে যদি জানে যে এই আলোচনাটা আপনি করেছেন সে কষ্ট পাবে এই ধরনের গিবত করা এটা ইসলামী শরীয়তে শুধু গুনাহ না কবিরা গুনা আর কবিরা গুণা হলো এরকম গুণা যেই গুণাটা এমনি মাফ হয় না এই গুণাটা মাফ হওয়ার জন্য তৌবা করতে হয় কবিরা গুনা হইল এরকম গুনা যেই গুনা তৌবা ছাড়া আল্লাহ মাফ করেন না কবিরা গুনা আল্লাহ তৌবা ছাড়া মাফ করেন কবিরা গুনাটা এরকম গুরুত্বপূর্ণ কবিরা গুনাটা এরকম গুনা যে কোনো ব্যক্তির যদি একটাও কবিরা গুনা থাকে তো একটা কবিরা গুণাও তাকে জাহান নামে নিয়ে যাইতে পারে আল্লাহ যদি মাফ না করে আর আল্লাহ যদি মাফ করে দেন তাহলে তো আল্লাহ মাফ করেই দিলে কিন্তু কবিরা গুনাহটা এটা এত মানে আল্লাহর কাছে এত নিন্দনীয় যে একটা গুণাও জাহান নামে নিয়ে যেতে পারে তৌবা তো হয় নাই ইসলামী শরীয়তে কোনো ব্যক্তির সম্মানহানি কোন ব্যক্তির ইজ্জত হানি এটা কবিরা গুণা ইসলামী শরীয়তে একজন ব্যক্তির মাল চুরি করলে তার শাস্তি হল গুরুতর শাস্তি কারো সম্পদ এটাকে আত্মসত্তরা তার সংরক্ষিত জায়গা থেকে চুরি করে ফেলা অনেক বড় অপরাধ তার জন্য হাত কেটে ফেলা হয় একজন ব্যক্তিকে হত্যা করা ইসলামে কত বড় অপরাধ চিন্তা করে যে ইসলাম অপর একজন মুসলমানকে আপনি সমালোচনা করবেন এটাকে সহ্য করেন অপর কোন মুসলমানের সম্পদ ধরবেন ইসলাম তার অনুমতি দেয় না মুসলমানকে ইসলাম সেই অনুমতি দেয় না বিবোধ করার অনুমতি দেয় না নিন্দা করার অনুমতি দেয় না ধিক্কার দেওয়ার অনুমতি দেয় না খারাপ কোন শব্দে তাকে ডাকা সে পঙ্গু পঙ্গু বলে ডাকলেন সে কানা তাকে কানা বলে ডাকলেন ল্যাংরা তাকে ল্যাংরা বলে ডাকলেন সে খাটো আপনি তাকে বাইত্যা বলে ডাকলেন ইসলাম তার অনুমোদন দেয় না এবং এমন নামে ডাকা যে নামে ডাকলে সে কষ্ট পায় এমন নামে ডাকা কবিরা গুনা একজন ব্যক্তি আগে মত করছিল ছিল আগে সুৎকুর করছিল এখন তৌবা করছে ভালো মানুষ হয়ে গেছে এখন সে নামাজ পড়ে এখন সে মুসল্লি আপনি তাকে এখনো বলতেছেন যে অতু মত করছিল সুদ করছিল ইসলামের দৃষ্টিতে এটা কবিরা গুণা বলা যাবে না হারাম ইসলাম এটাকে পছন্দ করে না সহ্য করে না একজন ব্যক্তিকে হত্যা করা ইসলামে কত বড় অপরাধ হতে পারে চিন্তা করে ইসলামী সমাজের প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা পরিবার থেকে শিক্ষা পাবে প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এই শিক্ষা পাবে যে মানুষের জীবনের মালিক হলেন কোন <coughs> মানুষের জীবনকে ক্ষতিগ্রস্ত করা কোন মানুষকে <coughs> মেরে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করা এটা আল্লাহর হকের উপর আক্রমণ করা আল্লাহর অধিকারের উপর আক্রমণ করা আল্লাহর সম্পদের উপর আক্রমণ করা আল্লাহর মালিকানা এটার উপর আক্রমণ করা ولا تقتلوا النفس التي حرم الله যে তোমরা কোনো ব্যক্তিকে হত্যা করো না আল্লাহ হারাম আল্লাহ আল্লাহ যাকে হত্যা করা হারাম করে দিয়েছেন আনি করিমের এই আয়াতের আরেকটা শব্দ আছে ইল্লা বিল হাক্কে তবে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে হয় যদি মানবতা রক্ষায় কাউকে হত্যা করতে হয় যদি যুক্তিসঙ্গত কারণে কাউকে হত্যা করতে হয় এটা কিন্তু আছে তো প্রথম আয়াত এটা তো মক্কায় নাজিল হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন যখন ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত হল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হল তখন আরো কিছু আইন আসছে এই আইনটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানবতা রক্ষায় ইসলামী রাষ্ট্র তার উপর জিম্মাদারি দেওয়া হল যে কোনো ব্যক্তি তো কোনো ব্যক্তিকে আক্রমণ করার সুযোগ নাই ইসলামে আইন কেউ হাতে তুলে নিতে পারবে না তবে ইসলামী রাষ্ট্র বা রাষ্ট্রীয় বিচার বিভাগ কোন ব্যক্তি কোন দল কোন গোষ্ঠী তারা পারবে না তবে রাষ্ট্র রাষ্ট্রের যে বিচার বিভাগ তার শাস্তি হিসেবে পাঁচ ধরনের ব্যক্তি পাঁচ ধরনের অপরাধে মৃত্যুদণ্ড তারা শাস্তি কার্যকর করতে পারবে এর মাঝে এক হল যে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে এটা যদি প্রমাণিত হয় সাক্ষী প্রমাণের মাধ্যমে অথবা স্বীকারোক্তির মাধ্যমে তাহলে রাষ্ট্রের বিচার বিভাগ তার উপর শাস্তি প্রয়োগ করবে কাজী তার উপর শাস্তি প্রয়োগ করবে শাস্তির সিদ্ধান্ত দিবে রাষ্ট্র তার বিচার করবে তার বিচার হবে মৃত্যুদণ্ড এটা এক দ্বিতীয় হলো বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি বেভিচারে লিপ্ত হয় তাদের স্বীকারোক্তির মাধ্যমে অথবা সাক্ষী প্রমাণের ভিত্তিতে যদি এটা প্রমাণিত হয় তাহলে রাষ্ট্রের বিচার বিভাগ এটা প্রমাণিত হলে তারা মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত দিবে কার্যকর করবে কে রাষ্ট্র খুব ভালো করে বুঝবে কার্যকর করবে কে রাষ্ট্র কোন ব্যক্তি মোরতাদ হয়ে গেছে এটা যদি প্রমাণিত হয় রাষ্ট্রের বিচার বিভাগ সিদ্ধান্ত দিবে রাষ্ট্র শাস্তি কার্যকর করবে এর শাস্তি হল মৃত্যুদণ্ড চতুর্থ ইসলামী খেলাফা ইসলামী রাষ্ট্র উৎখাত প্রচেষ্টায় কোনো ব্যক্তি যদি জড়িত হয় রাষ্ট্রদ্রোহিতার সাথে কেউ যদি জড়িত হয় তাহলে রাষ্ট্রীয় বিচার বিভাগ সাক্ষী প্রমাণের ভিত্তিতে যদি নিশ্চিত হয় তার শাস্তির ঘোষণা দিবে রাষ্ট্র কার্যকর করবে আর আরেকটা হল আল্লাহর দিন প্রতিষ্ঠায় বাধা প্রদানকারী যুদ্ধা যুদ্ধের ময়দানে যারা আল্লাহর দিনকে মিটিয়ে দেওয়ার জন্য ইসলামী খেলাফা এটাকে উৎখাত করার জন্য যারা যুদ্ধ করতে আসছে ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে দিবে ইসলামকে মিটিয়ে দিবে যুদ্ধের ময়দানে মুসলমান যোদ্ধারা তাদেরকে হত্যা করতে পারবে এই দেখেন এটা হল কোরআনের আয়াত যে ওয়ালা এটা হলো ইসলামের মূলনীতি প্রত্যেকটা মুসলমানদেরকে ইসলামের এই মূলনীতি শিখতে হবে নিজ পরিবারের মাঝে নিজ সমাজের মাঝে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে এই শিক্ষাকে যে আল্লাহ যাকে হত্যা করা হারাম করে দিয়েছেন এমন কোন ব্যক্তিকে তোমরা হত্যা করবে না তবে যাদেরকে হত্যা করার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে ফয়সলা আছে তাদেরকে হত্যা করার ক্ষেত্রে যাদের উপর আল্লাহর জিম্মাদারি দেওয়া আছে তারা তাদের ব্যাপারে বিচার করবে আমরা হলাম যিনি মজলুম হই আমরা যদি ক্ষতিগ্রস্ত হই আমরা ন্যায় বিচার চাইব ন্যায় বিচার করব না আমরা যদি ক্ষতিগ্রস্ত হই আমরা কি বিচার করব না বিচার চাইব উত্তর দেন বিচার চাইব আমরা ন্যায় বিচার আমাদের পাওনা আর পাওনা দেয়ার জিম্মাদার হল রাষ্ট্র আমাদেরকে আমাদের পাওনা দেয়ার জিম্মাদার কে রাষ্ট্র হলো জিম্মাদার কোরআন বলতেছে ওমান কুতিলা মাজলুমান কোন ব্যক্তি যদি মজলুম ভাবে নিহত হয় কোন ব্যক্তিকে যদি অন্যায় ভাবে হত্যা করা হয় فقد جعلنا لوليه سلطانا আমি নিহত ব্যক্তির অভিভাবক তাদেরকে সুলতান দান করেছি তাদেরকে এই অধিকার আমি দান করেছি যে তারা এক্ষেত্রে তারা বিচারও চাইতে পারবে তারা মাপও করতে পারবে কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে হত্যা হয় কোন ব্যক্তিকে যদি অন্যায় ভাবে হত্যা করা হয় আল্লাহ বলতেছেন আমি সেই নিহত ব্যক্তির অভিভাবককে সুলতান দান করেছি তাদেরকে অধিকার ক্ষমতা দান করছি তাদেরকে কি ক্ষমতা দিছি তারা বিচার চাইতে পারবে তারা বাজি হইতে পারবে যে আমরা বিচার চাই অথবা তারা মাফও করতে পারবে ইসলামী আইনে বাদী পক্ষকে নিহত ব্যক্তির অভিভাবক তারা যদি মাফ করে দেয় কেউ বিচার চাইতে পারবে না আর তারা যদি বিচার চায় মাফ করার ক্ষমতা কারো নাই আমি যদি আমার বাবার হত্যার বিচার চাই এটা কেউ মাফ করতে পারবে না মাফ করার অধিকার একমাত্র কার আমার আল্লাহ দিচ্ছেন এ অধিকার কে দিচ্ছেন আল্লাহ তবে আল্লাহ বলতেছেন পালা ইউসরিত ফিল কাতলি তবে দেখো হত্যার ক্ষেত্রে যেন সীমা অতিক্রম না হয় নিজেরা বিচার করো না বিচার নিজেরা করতে পারবা না তোমার অধিকার আছে বিচার চাওয়ার তুমি যখন বিচার চাইবে তোমাকে ন্যায় বিচার দিতে বাধ্য হলো রাষ্ট্র রাষ্ট্র ন্যায় বিচার দিবে তোমাকে এটার জিম্মাদার হলো রাষ্ট্র বিচার করার ক্ষমতা এটা কোনো ব্যক্তির কোনো গোষ্ঠীর কোনো দলের নাই বিচার করার ক্ষমতা কার রাষ্ট্রের আল্লাহ রাষ্ট্রকে দিচ্ছেন রাষ্ট্র বিচার করবে আমরা বিচার চাইব কোরআন বলতেছে ইন্নাহু কানা মানসুরা রাষ্ট্র তোমাকে সাহায্য করবে কে সাহায্য করবে রাষ্ট্র ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করা জালেমদের প্রতিরোধ করা হত্যাকারীদেরকে শাস্তি প্রদান করা এটার আল্লাহর পক্ষ থেকে তার জিম্মাদার বানানো হয়েছে রাষ্ট্রকে ফালা ইউসরিফ ফিল কাতলি তোমাদের পক্ষ থেকে যেন কোনো সীমা লঙ্ঘন না হয় কোন সীমা লঙ্ঘন যেন তোমাদের ব্যাপারে তোমাদের নিজেদের না হয় এই হল ইসলামের হুকুম ইসলামের এই হুকুমটা আমাদের সামনে থাকতে হবে আল্লাহ যাকে সম্মানিত করেছেন আল্লাহ যাকে হারাম করেছেন তোমরা হত্যা করো না তোমাদের জন্য অসহায় হয়ে যাও আর নির্যাতিত হও যতই মজলুম হও আইন হাতে তুলে নেওয়ার অধিকার তোমাদের নাই আল্লাহ দেন নাই আল্লাহ যাদের হাতে আইন দিচ্ছেন তারা আইন হাতে তুলে নিবে কিন্তু কোন ব্যক্তি আইন হাতে তুলে নিতে পারবে না তাই আমরা এই বিষয়টা আজকে সময়ের প্রয়োজনে আজকে প্রত্যেকটা পরিবারে পরিবারে এই শিক্ষার চর্চা হওয়া চাই প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে ইসলামের এই শিক্ষা এটাকে ছড়িয়ে দেওয়া চাই আমাদের নিজেদের দায়িত্ব আছে পরিবারের কর্তা হিসেবে সমাজের দায়িত্বশীল হিসেবেও আমাদের কিছু করণীয় আছে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল হিসেবেও আমাদের কিছু করণীয় আছে আর সেই করণীয় হল ইসলামের এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি যে মানুষ যেন মানুষের জীবনকে গুরুত্ব দেয় জীবনের মর্যাদা যেন প্রতিষ্ঠিত হয় সমাজ যদি এমন সন্তান সমাজের মাঝে বড় হয় যার কাছে মানুষের জীবন হল ডাল ভাত মানুষ মারা হলো মাসি মারা তাহলে এমন ব্যক্তির কাছে পূর্ণ সমাজ অনিরাপদ সে শুধু যার সাথে তার বিদ্বেষ আছে যার সাথে তার শত্রুতা আছে এমন একজন ব্যক্তির শত্রু না সে পূর্ণ সমাজ পূর্ণ মানবতার সে শত্রু তার জন্য পূর্ণ সমাজ অস্থির পূর্ণ সমাজে অস্থিরতা তৈরির জন্য এমন কয়েকজন মানুষই যথেষ্ট আমার সন্তান যেন এরকম সমাজের জন্য ভাইরাস হিসেবে সমাজের জন্য ত্রাস হিসেবে যেন তৈরি না হয় আমার সন্তান দ্বারা সমাজ যেন শান্তি পায় সমাজ যেন ন্যায় বিচার পায় সমাজ যেন বিপদে আপদে সাহায্য পায় সহানুভূতি পায় আমার সন্তানটা যেন এমন সন্তান হিসেবে গড়ে উঠে সেই চিন্তায় প্রত্যেকটা পরিবারের মাঝে আমাদের মেহনত করা চাই আমার এক ছেলের দ্বারা আমার এক ভাইয়ের দ্বারা পূর্ণ সমাজ ক্ষতিগ্রস্ত হবে পূর্ণ সমাজের মানুষের রাতের ঘুম হারাম হবে মানুষের চোখের পানিতে দাড়ি ভিজবে মায়ের বুক ভাসবে এমন সন্তান আমি যদি পৃথিবীকে উপহার দেই এটা আমার জন্য দুর্ভাগ্য আমার দুনিয়ার জন্য দুর্ভাগ্য আমার আখেরাতের জন্য দুর্ভাগ্য আমরা একটা সুসন্তান গড়ে তুলতে পারি শিক্ষার মাধ্যমে আর সেই শিক্ষাটা হলো ইসলামের শিক্ষা ইসলামকে নিজেরাও বুঝার চেষ্টা করি ইসলামের চর্চা করি এবং ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমরা দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করি আজকে আমরা নিজেরা ইসলাম না জানার কারণে ইসলামের নামে অনেক কিছু হচ্ছে ইসলামের নামে অনেক কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে এটা হলো ইসলামের আজকে সঠিক ইসলাম আজকে ইসলামের মূল শিক্ষা থেকে দূরে সরে আমরা নিজেরা দূরে সরে পড়ার কারণে আজকে অন্যরা ইসলামকে ক্ষতিগ্রস্ত করছে আজকে ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের কারণে তাই এটার সমাধান এটাই আমরা ইসলাম থেকে দূরে সরে যাব না আমরা ইসলামকে শিখব এবং ইসলামী শিক্ষার উপর নিজেদের পরিবারগুলোকে গড়ে তুলব রাজি আছি না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক ওয়া আখির আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলম